چند منہ کرتے شپت گران کرتے رہے گا মুনাফিকের জন্য কি করে তোমরা মুখে যে হাতা কি কথা তোমার মনে না যে ওই কথা লাগা দিলাম এটা মুনাফিকের জন্য ওয়াজ জন্য জন্য কি করে তোমরা যে কথা এখনো টিকার কথা না এই কথা মুখে আর মনে মিলাইয়া টিকা করিলাম তাই একই কথা কিনা তিনজনের লাগি ওয়াজ তুমি কাহিনের লাগি ওয়াজ হইল মুখেও স্বীকার করো অন্তরেও বিশ্বাস করো মুনাফিকের জন্য ওয়াজ মুখে যখন স্বীকার করিলে যে মনে দ্বারাও বিশ্বাস করলাম আর মূল ভূতটা কিনার জন্য ওয়াজ যে হতা বিশ্বাস করি আমার হত্যা তো এই কথার বিস্তারিত অংশ না রব্বিল আলমিনের রব শব্দের অধীনে ওই সুরাতুল ভাতে হাত গতবার আছে রব বিস্তারিত বলা হয় বলা হয়েছে এখানে রব কাছে এক কথায় মানুষের জীবনের সকল চাহিদা পূরণের মালিক যিনি তারে রব হয় মানুষের জীবনের সকল চাহিদা পূরণের মালিককে একমাত্র বলেন আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ এই স্বীকার করাটাই পরকালের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয় স্বীকার করাটাই ব্যবস্থা নয় সাথে সাথে বলেছেন যে কথা স্বীকার করছো প্রমাণ পর্যন্ত এই কথা কথা থাকো ইউরাল যেই জিনিস গ্রহণ করেছ সেই জিনিসের উপর অটল থাকো ওয়াক্তি লিখে গেলাম দেখছেন যে ব্যক্তি কোরআনের বিধান বিশ্বাস করলো নবীর তরিকা বিশ্বাস করলো কোরআনের বিধান আমল করতেছে নবীর তরিকা ভালো করতেছে মরণের কয়েক বছর আগে যদি এটা হলকা সারি দেয় আর বদ আমল অবস্থায় মরে তার পরিণতি হারা হল যে ব্যক্তি কোরআনের বিধান আমল করতেছে না নবীর তরিকা ভালো করতেছে না গেছে বিশ বছর তিন বছর হারিয়া এক কালে তার উঠেছে তবা সব গুণা ছাড়ি দিতে শেষ বয়সে দিয়ে আল্লাহ হুকুম নবীর তরিকা আমল করনেওয়ালা হলন করনেওয়ালা ওই আমার আল্লাহ রসুল বলেন তার জিন্দগির পরিণাম পরে বাড়া হয়ে তাইলে আল্লাহের রব যথেষ্ট না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকা লাগবো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকা লাগবে আল্লাহ বলেন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবন পালনে অটল থাকবে এরা মরণ ভালো তিরিশটা এই সুরাতুল ফাতেহার প্রথম নম্বর এক এক তফসিরের দিনে বিস্তারিত আপনাদের দেশে প্রমাণ হয়েছে যে লোকের মা বাবা আগেই মারা গেছিলেন এই লোকের কাছে একটা করে শয়তান তার মরা মায়ের সুরত দরিয়া আর একটা করে শয়তান তার মরা বাপের সুরত দরিয়া আয় আল্লাহ হয় তোর আগে আমরা মুক্তি দিনে থেকে আমরা ওই কথা বিশ্বাস করতাম আল্লাহ হুকুল নবীর তৈরি হলাম ঘুরে বললে যার নামটা কি বাঁকা যায় দেশ চলা বাঁকা মহিলাকে কি উল্টা হইতে রাখা আল্লাহ হুকুম মানার কারণে নবীর তৈরি হলাম করার কারণে আমরা ধারণা যদি মরণের আগে আগে আল্লাহ হুকুম সারি দিতাম নবীর তৈরি দেখাই খাই ব্যাপার ব্যক্তির কাছে তোর এখানে সবাই ডাকি আছে তুই মরবার আগে আগে কইলা ইসলাম ধর্ম যা মানার মান মানি না মরবে আর ব্যস্ত তখন সে এমন একটা টেনশনে করে এমন ভাবে তিন কর্তব্য বিপুল হয় সারা জীবন গোলামের মহল থেকে থাকিস নিজে ভুক্তভোগী হইয়া হইতেন না বৈধ হইয়া হইতেন আমার মায়ে আর আমার বাপে ভুক্তভোগী হইয়া গেল যখন যা মানতাম তার কথা হইয়া যাওয়া উপক্রম হইয়া যায় রাখতে তোমার চেষ্টা করবো তোমার সপ্তাহ আরম্ভ আমি আল্লাহর বিধান পালনে তুমি অবল থাকতে যখন তোমার বেইমান বানাইবার চেষ্টা করবো আমি রহমতের ফিরিস্তা ভাবে তোমার ইমান নিয়ামনের ভাবে সাহায্য করবো ফেরেস্তারা গিয়া বলেন ইস্তাতিন সবরাত শুরু হওয়ার আগে যেমন তুমি ইসলামী আকিদা বিশ্বাসে অটল ছিলে বরং তাইও তুমি আকিদা বিশ্বাসে অটল থাকো বহুত তিনি কারণ লেখেন আল্লাহর কাটামুখি ইচ্ছা দেখা মাত্রই যে তিনি লাই ইজাবার মা না তাহলে আমার মা সুরত করবে ওইটা আমার বাপ না একটা তাহলে আমার বাবা সুরত করবে তিনি না তিরিশ আবার বাদে এর আগে তিনি না কি কর্তব্য বিমূর যায় আমার মায় মরিয়া বিক্রিয়া হইতাছে আমার বাবা মরিয়া হুক্তম হইয়া যাবে এবং তার কথা যখন আল্লাহ রহমতের জিনিসটা বাড়াই দেন জিনিসটাকে বেদমাত্র তার সব ইন্দ্রজাল চিহ্ন হইয়া যায় সমস্ত তার কাছে প্রকাশ হইয়া যায় তখন সে মুখ দিয়া যদি করিমা লাল লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করার শক্তি নাও পায় অন্তরে করিমার বিশ্বাসে দৃঢ় হইয়া ইমান সাথে নিয়ে মরণ বরণ করার সুযোগ পায় এইভাবে মরণ পর্যন্ত অটল তাহার জন্য নসিহত করছেন আল্লাহ চিরাতুল বাকারা তৃতীয় রূপটা কি পারে আর কোরআনের বিধান গ্রহণ করার নসিহত করেছেন কাবিনদেরকে আর দুটাবাজির পক্ষারিয়া সবাইবারে মুমিন হওয়ার নসিহত করেছেন হে মানুষ সকল না না মুনাফিক না এখন মানুষ বলেছে মানুষ মানুষদেরকে আল্লাহ রেখে বলেন করো যিনি কেউ সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছেন তিনি এখানে বলেছেন তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করবেন বললেন না কেন কারণ আল্লাহ এখানে তোমাদের বলতে মোহাম্মদ রসুল্লাহ সমস্ত উন্নতের বুঝেছে তোমাদের বলতে মোহাম্মদ রসুল্লাহ সমস্ত উন্নতের বুঝেছে কেন পর্যন্ত আর যারা দুনিয়া চাইব এরা আর মন যারা হলকায় মিলে গেছে তোমাদের হয়ে গেল পরবর্তীকাল তো নাই এই কারণে তোমরা আগেও আরো অনেক নদীর উম্মত আসলা কিন্তু তারা কথা বলছেন অন্য নদীর উম্মতে যে আল্লাহ সৃষ্টি করছেন আখেরি জমানার নদীর উম্মত একই আল্লাহ সৃষ্টি করছেন এর বাদে যেহেতু আর কোন নদী নাই এই কারণে এর বাদে আর কোন উন্মত নাই এই কারণে ভক্তি গিয়ে কেনা গেছেন এইরকম সুন্দর মানুষ হিসেবে আল্লাহকে তোমাদেরকে সৃষ্টি করছেন যে আল্লাহ একটা কুদরত আল্লাহ কি যা আল্লাহ কুদরতের বিবরণ দেন কোরআনে মানুষকে কিসের জন্য নসিহতের জন্য আল্লাহ নসিহতের প্রথম পদ্ধতি যেমন অন্য আয়াতে আল্লাহ বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم একটা প্রথম থেকে আল্লাহ বলছেন লাকাত খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি এরকম সুন্দর কাঠামো দিয়া মানুষ সৃষ্টি করা আল্লাহ কুদরতি না কুদরত সত্যিটা সেটা একটা মনে ঘটনা দেহ নদী তোমার গিয়ে একটা গ্রহণ করা একবার একটা বই রাখা তুই যদি আসমানের সামনের থেকে বেশি সুন্দর না হচ্ছে তুই তারা আসমানের সামনের থেকে বেশি সুন্দর যদি না হচ্ছে তুই তারা তখন দেখার বউ তারা বলি না হইল না এটা দিয়ে আসতো আলিয়া লাগছে দৌড়াবে ফতুয়া আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম ফতুয়া আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম ফতুয়া নামাজের মাঝে কেরাত করা লাগবে না লাগতো না হার লাগি ধরা লাগবো হার লাগি লাগতো না এইগুলির ব্যাখ্যার নাম হানাফি মজাবের ফতুয়া হইল মুক্তাদিরার কেরাত করা লাগতো না কারণ হাদিস করি আল্লাহ রসুল বলছেন কেরাতে নিয়মে কেরাতুল বাবু নিয়মের কেরাতে মুক্তাদির গপ্পটা কি করা হয় শাহী ফতুয়া হইল মুক্তাদির সুরের হাতে হামলা অন্য ফেরাত করা লাগতো না কারণ ইহাদিকে আল্লাহ রসুল বলছেন লসলাত আলিমাল্লাম ইয়াকরা বিফাতে হাতিল কিতাব সুরায় ফাতে হার না বললে নামাজ হয় না এখন এক মজাদের হতো হইল সাহাবি মজাদের হতো হইল মুস্তাদিরার জন্য সুরাতুল ফাতেহা করা লাগবে আর হানাবি মজাদের হতো হইল মুস্তাদির লাগে ফেরাত মুদেহ করা লাগতো দু প্রকারের হতো হইল আল্লাহর কাছে গ্রহণ করতো এটা আরেক আরেক জগৎ আরেক আরেক স্বয়ং সম্পূর্ণ মতালা উল্টা পাল্টা দুই হতো আর দুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিভাবে হয় আইলে তখন কথাটা পরিষ্কার হইলেন হজরত রসুল করিম সাল্লাম একজন সাহাবাই কেরামকে একটা যুদ্ধ হাতিয়ে বললেন এত তাড়াতাড়ি দেখবা যখন যেন ওইখানে গিয়ে আসরের নামাজ হতে আল্লাহ রসুলের দুজন যারা জ্ঞান করে রক্ত রইল না গেলে ইজাদিটা ঘরে আমরা ধারণা জ্ঞান আদা হোসেন আরেকটা কি বলুন আল্লাহ রসুলের কোনো তখন জানতাম আমরা যে অন্য হারণের দিয়ে নিজে বুঝি আল্লাহ রসুল তাড়াতাড়ি দিয়ে লাগে ওটা হুসানো রাস্তা ভালো লাগে হুসানা খালি নামাজ কাজা করতাম না আল্লাহ হুসেন সবাই মতো নামাজ করা লাগো একদলে রাস্তা করছে ভক্তের ভিতরে আর একদলে জানার যে হোসেন খাজা ঘটনার পরে আমরা তো কোন মানুষ যখন কেবলার দেখছি না দেওয়ার মতো কোন মানুষ যখন পাও না আর তোমরা যখন খেয়াল নাই কোন দিকে কেবলা তোমরা যার মনে যে দিকে সাক্ষী দেয় এইদিকে বইলা আল্লাহ কাছে বলব একবার মনে এইদিকে বেড়া হচ্ছে এইদিকে আর একবার মনে বেড়া এইদিকে আল্লাহ দুই মতের দুই কাছে সঠিক হইতে পারে কিনা না আরেকটা উদাহরণ রমজানের বিকালবেলা আকাশ মেঘাচ্ছন্ন জমি নাই ক্যালেন্ডার নাই গুলাতে আসমান তাহার কারণে মেঘার জন্য আসমান তাহার কারণে সূর্য ডুবলো কিনা ডুবলো না বুঝার মতো উপায় নাই সে বলল তোমার মনে যেগুলা সাক্ষী দেয় সূর্য ডুবতে এগুলা একটা ধরিলাও এক কথা মনে সাক্ষী দিতে ভাবনি থাকে আরেক কথা হইল আমার মনে সাক্ষী দেয় না কত হইলো যার মনে সাক্ষী দিতে ভাবনি থাকে এ ভাবনি থাকে ইচ্ছা করলে আল্লাহর কাছে কবলিব আর যার মনে পাখি পরে সাক্ষী দিতে এ ভাবনি পরে বললেই আল্লাহর কাছে তা গুলা